the place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ويوم نحشرهم جميعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية يومئذ تحدث أخبارها কালা আ তাদরুনা মা আখবরোহা কালু আল্লাহ রসুলহ আলম কালা ইন আখবারহা তশহাদ আলা আবদিন ও আমাতিন বেমা আমেলা আলা জাহরিল আর্জ রহবু দাউদ তিরমিজ বে সানাদিন শাহি সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসেলের উপর সাল্লাহ আলহি আমাদের আলোচ্য বিষয় কেয়ামাতের মাঠে মানুষকে একত্রিতকরণ কেয়ামাত হবে এটা সুনিশ্চিত পৃথিবী যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একদিন পৃথিবীকে ভেঙে ফেলবেন সেদিন পৃথিবীতে পৃথিবীর সমস্ত নারী পুরুষকে মাঠে একাত্রিত করবেন একাত্রিত করে তাদের হিসাব নিকাশ গ্রহণ করবেন কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কেয়ামাতের ভয়াবহ অবস্থা কোরআন এবং হাদিসের বিবরণের প্রতি লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় এ মর্মে আবু হরাইরাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম একদিন এই আয়াতটি পাঠ করলেন আখবারাহা মাটির উপরে মানুষ যা কিছু করেছে কেয়ামতের মাঠে মাটি সব কিছু বলে দিবে এই আয়াতটি পেশ করার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হাল তাদরুনা মা আখবারোহা তোমরা কি বলতে পারো বিচারের মাঠে যে মাটি সব কিছু বলে দিবে সেটি কি কি বলে দিবে আল আল্লাহ রসুল আলম সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল এবং আল্লাহই ভালো জানেন কি বলবেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন এখ বারোহা তার সংবাদ দেওয়া হচ্ছে আন্তাশাহাদা আলা আবদিন ও আমাতিন মা আমেল আলাল আরজ দাস দাসী নারী পুরুষ মাটির ওপরে যেসব কথা ও কর্ম বলেছে মাটি সেগুলি ধরে রেখেছে বিচারের মাঠে এগুলি মাটি বলে দিবে যেগুলি হবে মানুষের অপমানের মাধ্যম এই জন্যই রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম কোনো এক বৈঠকে বলেন ফাত্তাকুদ্দুনিয়ে নেশা তোমরা নারী থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর জড় বস্তু আল্লাহর নবী কেন পৃথিবী থেকে বাঁচতে বললেন জড় বস্তু কি মানুষের কোনো ক্ষতি করতে পারে কেয়ামতের মাঠে এই জড় বস্তু মানুষের বিপক্ষে কথা বলবে যেদিন মানুষের এই কথা থেকে সরে যাওয়ার কোনো পথ থাকবে না সেটাই হচ্ছে কেয়ামতের মাঠ আদিবিন হাতেম রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে আল্লাহ তালা বিচারের মাঠে কথা বলবেন না লাইসা বাইনাহু অবাইনাহু তার জমান ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না ব্যক্তি যা বলবে আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন ব্যক্তি তা বুঝবে মানুষের আরবি ভাষা জানা থাকলেও বুঝবে না থাকলেও বুঝবে মানুষ শিক্ষিত হলেও বুঝবে অশিক্ষিত হলেও বুঝবে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন অলাই সাহেজাব আই বহু এমন কোনো আড়ও থাকবে না যে আর ব্যক্তি এবং আল্লাহর মাঝে হবে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক ব্যক্তিকে সামনাসামনি জিজ্ঞাসা করবেন তার কর্ম সম্পর্কে যখন সামনাসামনি জিজ্ঞাসা হবে ফা এনজোরো আয়মানা মিনহ সে তার ডান দিকে লক্ষ্য করবে ফালায়ারা ইল্লামা কাদ্দামা সে তার একমাত্র সেই কর্মকে দেখতে পাবে যা সে করেছে যেসব কর্ম জীবনে করেছে সেইগুলিকে সে তার ডান দিকে দেখতে পাবে সোম্মা এঞ্জোর আসামা মিনহ সে তার বাম দিকে লক্ষ্য করবে মা এরা ইল্লামা কাদ্দামা সে তার বাম দিকে সেটাই দেখতে পাবে যেটা সে করেছে মানুষ তার এই পার্থিব জগতে যেসব ভালো মন্দ কর্ম করেছে সেইগুলি আল্লাহ হেফাজতে লিখে রেখেছেন বিচারের মাঠে যখন তিনি সামনাসামনি কথা বলবেন তখন সে তার ডান দিকে লক্ষ্য করলে তার কর্মকে দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে তার কর্মকে দেখতে পাবে সুম্মা এনজোরো তিল কাওয়াজেহি তারপরে সে তার সামনের দিকে লক্ষ্য করবে ফালা এনজোরো ইল্লান্নার সামনের দিকে লক্ষ্য করলে সে জাহান্নাম দেখতে পাবে বিষয়টি মানুষের জন্য খুব কঠিন ও জটিল একটা মানুষ তার প্রতিপালকের সামনে দোভাষী ছাড়াই কথা বলবে আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো আর থাকবে না ডান দিকে থাকবে তার কর্ম বাম দিকে থাকবে তার কর্ম সামনের দিকে থাকবে জাহান্নাম এই অবস্থায় মানুষকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তালা আনহা বলেন সামেত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ফি সলাতিন তিনি এক সলাতে বললেন আল্লাহ মাহাসিবনি হেসাবাই সিরা আল্লাহ তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও আয়েসার জি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহর নবী সহজ হিসেব কি সহজ হিসাব কাকে বলে জিনিসটি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন আল্লাহ রসুল বলেন আয়েসা শুনো আমালিহি ফাইয়াতা যাও আজ আনহো আয়েসা আল্লাহ তালা মানুষের কর্মের প্রতি লক্ষ্য করবেন তারপরে দেখো না দেখার মতো হয়ে দেখেও না দেখার মতো করে তিনি সেগুলিকে উপেক্ষা করে চলবেন এটাই হলো সহজ হিসাব আয়েসামান নোকেসা আলাকা যে ব্যক্তির কঠিন ও কঠোরভাবে হিসাব গ্রহণ করা হবে সেই ধ্বংস হবে যে ব্যক্তির কঠিন ও কঠোরভাবে হিসাব গ্রহণ করা হবে সেই কেয়ামতের মাঠে ধ্বংস হবে আবু হরাই রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেয়ামে বেরাজুলিন বিচারের মাঠে একজন লোককে নিয়ে আসা হবে তারপরে ইন্তসর আলাইহে তার সামনে তার কর্মের তার আমলের খাতাগুলিকে পেশ করা হবে নিরানব্বইটি ভলিউমে কেয়ামতের মাঠে কোনো এক ব্যক্তিকে নিয়ে আসা হবে তারপরে তার সামনে তার আমলের তার কর্মের খাতাকে তার সামনে খুলে ধরা হবে নিরানব্বইটি ভলিউমে তারপর তাকে বলা হবে তুমি কি এই কর্ম চিনতে পারছ সে কর্ম চিনবে ও বুঝবে আল্লাহ তালা বলবেন এ থেকে তোমার কাছে কি বাঁচার কোনো পথ আছে সে তার কর্মের খাতাগুলি দেখে বলবে প্রতিপালক এ থেকে বাঁচার কোনো পথ নেই সে খাতাগুলির দৈর্ঘ্যতা হবে তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে দেখতে পাবে তার কর্মের খাতাগুলি তত লম্বা হয়ে আছে এক দুইটা নয় নিরানব্বইটা ভলিউম এগুলি দেখে তো সে অবাক হবে এরপরে আল্লাহ তালা বলবেন দেখো তোমার জন্য আমার নিকট একটি কার্ড রয়েছে সেই কার্ডে একটি কালেমা লিখা রয়েছে তোমার জন্য আমার নিকটে একটি কার্ড রয়েছে সেই কার্ডে একটি কালেমা লিখা রয়েছে আশহাদ আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদন আব্দুহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রাসুল এই তোমার মুখের বাণী এই তোমার স্বীকারোক্তি তুমি পার্থিব জগতে এর স্বীকারোক্তি দিয়েছিলে সেই বাণীটি আমি তোমার সামনে পেশ করছি সেই বাণীটি তোমার সামনে পেশ করে তোমাকে দেখাতে চাচ্ছি আল্লাহর দয়া এবং শাহাদাতের পরিণাম সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে বিষয়ে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আকাশের ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল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 আছে এই নিরানব্বইটি ভলিউমের পাপ সহ এই ভলিউমের পাল্লা উঁচু হয়ে যাবে তাই তো আল্লাহ তালা বলেন যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়ে তবে ফাকুলাত মাজিনহু ফাহুয়া ফি সাতির রাজিয়া যার নেকির পাল্লা হবে ভারী তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আল্লাহ তালা এ কথাই বললেন বিচারের মাঠে মানুষের আমলকে মাপা হবে মানুষের নেকি ও গোনাকে মেপে যার নেকির পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তালা জান্নাতে দিবেন যার পাপের পাল্লা ভারী হবে আল্লাহ তালা তাকে জাহান নামে দিবেন আল্লাহ আল্লাহতালা এ ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য তার নেকির পাল্লাকে ভারী করার এই ব্যবস্থা রেখেছেন আবু হরাইজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন লাইজুল কাদামা বানি আদম হাত্তাইসালান খামস বিচারের মাঠে কোন আদম সন্তানের পাঁকে হিলতে দেওয়া হবে না নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ে তাকে জিজ্ঞাসা না করা হয়েছে তার একটি বিষয় হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বয়সকে কিভাবে কাটালো কিভাবে অতিবাহিত করলো ওয়ান স্বাভাবিকই তার যৌবন জীবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তার যৌবন জীবন কিভাবে অতিবাহিত করলো প্রত্যেকটা মানুষের যৌবন জীবন তার জন্য খুব কঠিন সে নিজেকে এই জীবনটা কন্ট্রোলে রাখতে পারে না যখনই সে তার এই বয়সে তার যৌবনকে কন্ট্রোলে রাখতে পারে না তখনই তার জন্য বিপদ হয়ে যায় তাই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকেই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার একটি বিষয় হচ্ছে তার যৌবন জীবন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তার একটি বিষয় হচ্ছে আনমালিহি সে পয়সা কোথায় উপার্জন করলো এবং কোথায় ব্যয় করলো বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে তার কর্মকে বুঝাতে হবে বিষয়টি আমাদের খুব জানার ও বুঝার প্রত্যেকটা মানুষ যে পয়সা উপার্জন করছে সেটা যে বিচারের মাঠে বুঝানো কত কঠিন আল্লাহর সামনে সে ব্যয়টাকে যে বুঝানো কত কঠিন যেদিন তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না তার সামনে দাঁড়িয়ে তার কর্মকে তার উপার্জনকে তার খরচকে বুঝাতে হবে আজকে আমরা আমাদের পয়সা কে কোথায় কিভাবে খরচ করছি কেউ একটু খেয়ালও করি না পরোয়াও করি না দোকানে হাটে বাজারে যে কোনো প্রয়োজনে অপচয় করতে আমরা একটুকু দ্বিধা করি না অথচ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন মানুষ যা উপার্জন করছে তাও আল্লাহর সামনে বুঝাতে হবে মানুষ যা ব্যয় করছে সেটাও আল্লাহর সামনে বুঝাতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ও মেহি এবং তার বিদ্যে সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে সে বিদ্যে কিভাবে অর্জন করলো এবং সে বিদ্যা অনুযায়ী আমল করলো না এটা কেয়ামতের মাঠে তাকে বুঝাতে হবে রাসুল সাল আলী আসাল্লাম বলছেন আল্লাহ তালা যখন বিচারের মাঠে মানুষের সামনে আসবেন তখন নারী পুরুষ তাকে সিজদা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন মুমেন নারী মুমেন পুরুষ তাকে সিজদা করতে পারবে কিন্তু যারা কাফের যারা বেদিন যারা আল্লাহকে মানেনি যারা তার রাসুলকে মানেনি তারা সিজদা করতে যাবে কিন্তু সক্ষম হবে না সিজদা করতে গেলে তার পিঠটা একেবারে সোজা হয়ে থেকে যাবে বাঁকা হবে না বরং সে পিছন দিকে উল্টে পড়ে যাবে আল্লাহ মানুষের সামনাসামনি হবেন আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন বিচারের মাঠে যখন আল্লাহ তালা মানুষের সামনে আসবেন সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল আমরা কি বিচারের মাঠে আল্লাহ তালাকে দেখতে পাবো তিনি কি আমাদের সামনে আসবেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো আকাশে যখন চন্দ্র উঠে তখন তোমাদের কারো দেখতে কোনো অসুবিধা হয় কি চন্দ্র আকাশে দেখতে কোনো ভিড় হয় কি সাহাবিগণ বললেন জি না আল্লাহ রসুল চন্দ্র দেখতে তো কোনো অসুবিধা হয় না সূর্য দেখতে তো কোনো মানুষের ভিড় হয় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো বিচারের মাঠে আল্লাহ মানুষের সামনে আসবেন সূর্য দেখতে যেমন মানুষের ভিড় হয় না চন্দ্র দেখতে যেমন মানুষের ভিড় হয় না আল্লাহকে দেখতে কারো ভিড় হবে না তবে এই দেখা যদি তার জান্নাত হিসাবে হয় তাহলে এটা করলেন আর যখন তার মুখামুখি হিসাব বোঝানোর জন্য হবে তার জন্য এটা অকল্যাণ এবং তার জন্য এটা বিপজ্জনক আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আউ্ল মায়ুজানো ইয়ামাল কেয়াম সজুদে প্রথম যাকে আল্লাহ তালা বিচারের মাঠে সিজদা করতে বলবেন তিনি হচ্ছেন আমি রাসুল সাল্লা সাল্লাম বললেন প্রথমে যাকে বিচারের মাঠে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে সেই ব্যক্তি হচ্ছে আমি এ কথা আল্লাহ রসুল বলার পরে বলছেন আমি সিজদা থেকে উঠে সামনের দিকে লক্ষ্য করব। আমি আমার ডানের সব কিছু দেখতে পাবো আমি আমার বামের সব কিছু দেখতে পাবো আমার সামনে যারা আছে আমি তাদেরকেও দেখতে পাবো আমি দেখে তাদেরকে চিনে নিব আমার উম্মাদ কারা সাহাবিগণ বললেন আল্লাহ রসুল সেই আদম আলাইসাল্লাম থেকে একেবারে আপনার এই সময় পর্যন্ত নু আলাইসাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আছে আসবে সমস্ত মানুষের মাঝে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বিচারের মাঠে আমি তোমাদেরকে দেখে নিব আলা আসারিল মহাজ্জাল আলা ঘুরুন তোমাদের থাকবে মুখের উপরে হাতের উপরে উজুর চিহ্ন উজুর নিদর্শন অজুর চিহ্ন দেখে অজুর নিদর্শন দেখে আমি তোমাদেরকে চিনে নিব এইগুলি হবে উজ্জ্বল চকচকে ঝকমকে তারপরে তিনি বলছেন যে আমার উম্মার যারা ইউতা তাদেরকে প্রদান করা হবে বিলিয়াম ডান হাতের তাদের আমল নামা তাদের ডান হাতে আমল নামা পেশ করা হবে এটা দেখে আমি বুঝে নিব এগুলি হচ্ছে আমার উম্মাদ সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের মাঠে যদি আমাদের এরকম কিছু আমল থাকে তাহলে এগুলি হবে বিচারের মাঠে আমাদের বাঁচার পথ আর যদি আমল না থাকে তাহলে এগুলি হবে বিচারের মাঠ হবে আমাদের জন্য ধ্বংসের পথ আবু হরারি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ইন্নি ফরাতুকুমাল হাউস আমি বিচারের মাঠে তোমাদের সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব হাউজে কাউসার একটি পানির জায়গা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হাউজে কাউসারের দূরত্ব হবে শহর থেকে আদন পর্যন্ত তিনি বলছেন হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা হাউজে কাউসারের পানির স্বাদ হবে মধুর চেয়ে সুস্বাদু হাউজে কাউসারের পাত্র হবে আকাশে যে তারকা রয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি এই হাউজে কাউসারের উপরে উপস্থিত থাকব মান মাররা আলাইয়া সারেবা যে ব্যক্তি বিচারের মাঠে আমার সামনে উপস্থিত হবে সে এই হাউজে কাউসারের পানি পান করবে অমান সারেবা লামিয়াজমা আবাদান আর যে ব্যক্তি পানি পান করবে সেই ব্যক্তি কখনো পিপাসিত হবে না হাউজে কাউসারের পানি একদিন পান করার সুযোগ হলে মানুষ আর দিন পিপাসিত হবে না এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এর পরে কিছু লোক আমার সামনে পেশ করা হবে আরে ফুম ওহম এরে ফুনানি তাদেরকে আমি চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে সুমাই হল বাইনি হম তারপর আমার মাঝে এবং তাদের মাঝে একটা আড় করা হবে প্রতিবন্ধক করা হবে আমি বলবো ইন্নাহুম মিন্নি তারা তো আমার উম্মাদ এইভাবে কেন আমার মাঝে আর তাদের মাঝে বিচ্ছিন্ন করা হচ্ছে তখন ফেরেস্তাগুন বলবেন ইন্নাকুমলা তাদুরুনা মাহাদা সুবাদাক আপনি জানেন না আপনার জানা নেই আপনার অগোচরে এরা দুনিয়াতে কত কি করেছে শরীয়তের নামে কত কি ঘটিয়েছে শরীয়তের নামে সম্মানিত দর্শক মন্ডলী এবাদতের নামে যদি রাসুলের পদ্ধতি ছাড়া ভিন্ন পদ্ধতিতে এবাদত করি তাহলে আমরা যখন বিচারের মাঠে হাউজে কাউসারের রাসুলের নিকটে উপস্থিত হব তখন আমাদের মাঝে আর রাসুলের মাঝে একটা আড় করে দেওয়া হবে রাসুল আমাদেরকে দেখে চিনতে পারবেন আমরাও তাকে দেখে চিনতে পারবো কিন্তু আড় হয়ে যাওয়ার কারণে তিনি বলবেন যে তারা তো আমার উম্মাদ কেন তাদেরকে আমার থেকে অন্তরাল করা হচ্ছে আর করা হচ্ছে তখন ফেরেস্তাগুন বলবেন আপনি জানেন না আপনার পরে তারা এবাদতের নামে কত বিদাত করেছে সম্মানিত দর্শক মন্ডলী যদি আমরা এবাদতে বিদাত করি তাহলে আমাদের কেয়ামাতের মাঠে বাঁচার পথ থাকবে না আমল করেছি জীবনে অনেক অনেক এবাদত করেছি এই এবাদতের মধ্যে যদি কিছু বিদাতি এবাদত করে থাকি তাহলে বিচারের মাঠে আমাদের সফলতা হবে না আমি এই বৈঠকে এই মুহূর্তে দু একটা আপনাকে দেখাই আপনার আমলের মধ্যে যদি এরূপ আমল থাকে তাহলে কেয়ামতের মাঠে আপনার মাঝে আর রাসুলের মাঝে আড় হয়ে যাবে যখন ফেরেস্তাগুন বলবেন যে এই লোকগুলি আপনার অবর্তমানে এবাদতের নামে বিদাত করেছে তখন আল্লাহ রসুল বলবেন সোহকান সোহকান লেমান বাদ্দালা দিনই যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাদের জন্য ধ্বংস যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাদের জন্য ধ্বংস সম্মানিত পিস টিভির দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অন্তর থেকে আন্তরিকভাবে অনুরোধের দৃষ্টি রেখে বলতে চাই যে আল্লাহর রাসুলের নীতি অনুযায়ী এবাদত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 ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়